যে কাজটি শয়তান করার চেষ্টা করে সেটি হলো সম্পূর্ণভাবে দিন থেকে বের করে জাহান্নামে বাড়ানোর চেষ্টা আর সেটাই হলো কি শির্ক চাইবে শয়তান বড় শিল্প করে একজন মানুষের জীবনের সমস্ত আমলকে পণ্ড করে চিরস্থায়ী জাহান্নাম বাড়ানো জানি বাড়ানো আর এই জন্য আল্লাহ বলছেন ইন্না হুমায়ুন শেখ বিল্লার ফাঁকা ধারণা আল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা যারা শিরিক করে তার জন্য কি তার জান্নাত হারাম নাম্বার ওয়ান নাম্বার টু জান্নাত তার জন্য অজব জান্নাত তার ঠিকানা তার জন্য জান্নাত হারাম জান্নাত তার ঠিকানা তিন নাম্বার তার কোনো সাহায্য করি তিন নাম্বার লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা শিরিক এর চাইতে ছোট গুণা যেগুলো আল্লাহ মাফ করবেন তবে শিল্পের শিল্প বা এর সমপরিমাণ যে গুণাগুলি আল্লাহ মাফ করবে না ক্ষমা না চাই এখানে অর্থ ভুল করে অর্থ হয় মানে ছোট বা চেয়ে নিম্ন আর মানে এ ছাড়া ব্যতীত এখানে অনেকেই অর্থ করে ব্যতীত শিল্প ব্যতীত এই অর্থটা ভুল অর্থ এখানে সিরিকের চাইতে ছোট জমি এগুলো আল্লাহ ক্ষমা করবে অর্থাৎ সিরিক বড় সিরিক বড় কুকুর বড় মুনাফিকি এগুলোকে আল্লাহ ক্ষমা করবেন না তাহলে প্রথম কাজ শৈতানের কিভাবে একটা মানুষকে সিরিক করিয়ে একেবারে সব কিছু কি কারণ সিরিক করলে কি আগের সমস্ত আমল কি হয়ে যায় আপনার কাছে বা আপনার পূর্ববর্তী সমস্ত নবীর কাছে ওয়াহি করা হয়েছে শিরিক যদি করেন আপনি আপনার আমলের সমস্ত আমল পাবেন যদি শিরিক বলে বলছিলাম আমরা শিরিক আলোচনা করছি শিরিক হলো আল্লাহ কাজে নামে গণে বৈশিষ্ট্যে কাউকে বা কোনো কিছুকে করা এবং বান্দার কোনো এবাদত করণীয় বা বর্জনীয় আল্লাহ সালামের জন্য করা এটা সে আর এই ধরনের আমাদের জীবনে শিল্পের প্লাবন বয়ে গেছে ব্যক্তি পরিবার সমাজ দেশ সবকিছুতে আর শিল্পের গান জয়গান চলতেছে শিখ দিয়ে সবচেয়ে জমজমাট ব্যবসা বাংলার মাটিতে যে ব্যবসা করতে লাগে না পুঁজি করতে হয় না ট্যাক্স লাইসেন্স দিতে হয় না ট্যাক্স নেই কোনো লস নেই কোনো অংশগ্রহণকে চালাবার তাহলে শিরিক হলো শয়তান চাইবে কিভাবে এই মানুষের শির করে পুরো তাকে জিত থেকে বের করে জানা পারে যদি সাকসেসফুল না হয় আনসাকসেসফুল দুই নম্বর যে কাজটা সেটা হচ্ছে বিদাত বিদাত বলতে আমরা বিদাত আমরা আজ বিদাত কয়েকজন চিনি বেদাত কাকে বলে কে বলতে পারবে জি বিদাত হলো আল্লাহ আমাদের জন্য যে দিন দিয়েছেন মানে ইবাদতের ক্ষেত্রে যদি ইবাদতটা পরিপূর্ণভাবে রসুল্লাহাম পূর্ণ করেছেন এই ইবাদতকে যদি কেউ কোনো পরিবর্তন কিছু কম কিছু বেশি ওকে থ্যাংক ইউ সহযোগিতা দিনের মাঝে এমন কিছু করা যেটা দিনের বছরের আগে সেটা সংখ্যায় হতে পারে স্থানে হতে পারে সময় হতে পারে পদ্ধতি হতে পারে কারণ হতে পারে প্রকরণ হতে পারে ছয়টা কারণ ছয়টার যে কোনো একটা যদি শরীরের বিপরীত হয় তাহলে সেটা বিপরীত সুন্দর হলে ছয় দেশ থাকতে হবে এটা আমরা আগে ব্যাখ্যা করেছি তাহলে বিদার দিনের দিন মনে করে সবের আছে আল্লাহ সন্তুষ্টির জন্য কাদার পাওয়ার জন্য করা হয় সেটাই বিদার আমরা এখানে এখন ক্যামেরা ব্যবহার করতেছি মাইক্রোফোন ব্যবহার করতেছি চেয়ার ব্যবহার করেছি সব কি করেছেন সবের জন্য দিন মনে করে এটা অসহায়ের মাধ্যম জাস্ট আমাদের দিনটা প্রচারের জন্য আমরা এখন এখানে কয়জন আছি খুব জন ষাট জন কিন্তু আমাদের লাইফ থাকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এক মিলিয়ন তো এটা আমাদের কি মিডিয়া ব্যবহার করা হচ্ছে মানুষের কাছে পৌঁছে এটা দিন মনে করে করছি না আমরা রাসুল হেঁটে গেছে অনেকে বলে তাহলে সবই বেদাত আমার ওস্তাদিরা কিছু বোঝাতে সবই বেদাত আমি বলি আপনি কি বেদাতের সংজ্ঞা জানেন ওস্তাদ হয় জানেন না জানেন না হয়তো আপনি এটাকে ইগনোর করে আপনি কিছু অন্য কিছু বলতে চাচ্ছেন তাহলে বিদাত কারণ বিদাত হচ্ছে কারণ বিদা বাড়ি শিখ যে বিদাত করবে সে শিখে যাবে দেখেন শরীর কত চালাবে ইমাম কাইম রহমতুল্লাহ আলাই মুফতাদার সাদার মধ্যে ইংলিশের একটা খুব ভাষণ বা ইংলিশের একটা কথা ব্যক্তি করেছেন ব্যক্ত করেছেন শৈতান বেদাত আবিষ্কারের ওস্তাদকে ইংলিশ শয়তান যারা শিষ্য নিঃসন্দেহ মারাত্মক দিন ধ্বংসের জন্য এরা খুবই কি শক্তিশালী শয়তান যখন মানুষকে পাপ করায় মানুষ টের পায় বুঝতে পারে তখন তোবা করে আল্লাহ ক্ষমা করে দেয় শয়তান হয়তো এক বছর দুই বছর তিন বছর বিভিন্ন ধরনের অন্যায় করায় এক পর্যন্ত বুঝতে পারে তোবা করে আল্লাহ ক্ষমা করে দেন বিশেষ করে আল্লাহর হক যদি হয় শয়তান তো বিপাকে পড়লো এ হয় কি আল্লাহ তোবা দরজা তো খোলা তোবা করলে তো আল্লাহ ক্ষমা করে দেবেন এখন শয়তান করে শয়তানের বাড়িটা হলো আহলাকতু বানি আমি ধ্বংস করি পাপ করিয়ে ফাহলাকুনি ওরা আমাকে ধ্বংস করে তোবার ইস্তিগফার করে একটা পাপ করাই ধরনের প্রোগ্রাম দিয়ে এরপরে করে তোবা ইস্তিগফার আলাদা দেখো এক মিনিটে সব জিনিস তখন আমি আবিষ্কার করলাম তার বিদাত নামে খুব মজাদার যেটা হলো কি মনে হবে ইবাদত জান্নাতি আসলে সেটা বেদাত মনে করলাম জান্নাতি চলেই গেছে কিন্তু যাচ্ছে কোথায় জাহান্নামের বেদাত মনে করলাম অনেক ভালোবাসা দিয়ে আসলে দূর গাইতেছি কিন্তু সেই দূর কিন্তু তাকে নিয়ে যাবে কোথায় কারণ বেদাত করার পরে সে কি এই ভাবনাটা তার মাঝে আসবে না যার ফলে বেদাতির তোবা জুটবে না আর না জুটার মানে কি পাপের বোঝা সে বের পারবে এই জন্য সবচেয়ে প্রিয় এবং গুরুত্বপূর্ণ পাপ হলো কি বিদাত জন্য বেদাতিরা কি মজা নিয়ে কি আনন্দ নিয়ে কি উৎসাহ কি উদ্দীপনা নিয়ে বেদাতগুলি করে কি করে তাদের বাতিল আমল আমলগুলিকে কি এটাই তো সুন্নত এটাই তো ভালোবাসা এটাই তো নিয়ম এটাই পদ্ধতি এই জন্যে বেদাত হলো সিল্কের পোস্ট অফিস বেদাতে যে যাবে সিল্কের পোস্ট অফিসে গিয়ে কি এই জন্য বন্ধুরা বেদাত মাত্র বেদাত নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টা অনেক সময় দরকার আর একটু বুঝেন বেদাত কাকে বলে দিন মনে করে সব মনে করে জান্নাতের আছে আল্লাহ সন্তুষ্টি আছে করা কিন্তু সেটা দিন নয় না কোরআন না না রসুল না করেছেন যদি শয়তান হয়ে যায় বেদাত সম্ভব হচ্ছে তার ইমান মজবুত আছে কুকুর পারে না কারণ তার ইমান মজবুত বুঝে গেছে সব বিপদ বেদাত বুঝে এবার সে থার্ড স্টেপ যেটা গ্রহণ করে সেটা হলো কি কবিরা আর কবিরা গুনার সত্তর কি রয়েছে শাখা প্রশাখা রয়েছে চাইবে খুন করাতে চাইবে ব্যবচার করাতে চাইবে সুদ খাওয়াতে চাইবে ঘুষ খাওয়াতে কারণ শীত দিন ইসলাম থেকে বের করে দেয় বেদান বের হয়ে যাওয়ার বড় একটা কি উপায় কিন্তু কবিরা গুণা দিন থেকে বের করবে না খারিজ মিলে মিললে হবে না তবে কিছু পাপ আছে যেগুলো মারাত্মক বান্দার হকের সঙ্গে ব্যাপার আছে আর বান্দার চাইবে তাকে কবিরা গুণা করাতে এবং তাকে কি করবে এগুলি তো সবাই করে এবং সমস্যা নাই মরা পারে এখন তো কাল এখন তো এখন তো এখন তো এখন অনেক সময় বাকি তোবা করা থেকে তাই করবে শয়তান কি করবে বলবে শয়তান একটা বড় ইয়ে আছে কি তাসাউফ বা তাসাউফ মানে আগামীকাল পরে পরে পরে ঠিক আছে পাপ করার পরে তোবা করবো হবে না পরে হজ করো না কেন হজ রাখা যাবে না জন্য হজ করি না যুবককালে বুড়া হয়ে যখন একেবারে এক পাকা হলে তখন হজ করতে হবে আপনি গ্রান্টি জানেন যতদিন বাঁচবেন তাহলে কবিরা গুণা করার চেষ্টা করবে সে যদি কবিরা গুণা করতেও সে কি করে ফেল না পারে তার ইমান বুঝে নেয় লিখা পাপ করে দেওয়া সর্বনাশ হয়ে যাবে তখন তাকে ছোট পাপ সগিরা গুণা করায় এবং বারবার করার চেষ্টা করে না আর বারবার করার মাধ্যমে ছোট গুণা ছোট থাকে না বরং বড় গুণা হয়ে যায় ও বারবার ছোট গুণাগুলি করার চেষ্টা করবে ঠিক আছে চার নাম্বার পাঁচ যদি শয়তান না পারে বারবার ছোট গুণা করাতে তাহলে সে পাঁচ নম্বরে কার্ড নির্দেশ দিয়েছিল সেটা হলো কি যে তাকে গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে ছোটখাটো বিষয় নিয়ে ব্যস্ত করে রাখবে কিছু মানুষ দেখবে টুপি সুন্নত কিনা পাগড়ি সুন্নত কিনা তসবি দিয়ে গুনবে না কি দিয়ে গুনবে সেটা হয়তো সুন্নত কিছু মানুষ দেখবে যে আপনার ওই কোরআন পড়ানি কোরআনের পড়া তসবি তেলাওয়ার ইন্টারন্যাশনাল মেডেল নিতে হবে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে এই নিয়ে ব্যস্ত কোরআন বোঝা নিয়ে কোনো কিছু আপনি কোনো কাজে শুধু তাজমিদ নিয়ে কেরাত নিয়ে সুর নিয়ে ইন্টারন্যাশনাল এবং দুবাইতে আর জায়গায় সে তাদের ছাত্ররা ছাত্রদের একটা শব্দের অর্থ শেখায় কোরআন কোরআন বোঝা বেশি গুরুত্ব না এর তো কোরআন আমল কোরআন আমল জিন্দগি থেকে অনেক দূরে এরপরে কোরআনের দাওয়াত তবলি খবর নেই কোরআন চারটি হওয়া রয়েছে প্রতিটি মানুষের কোরআন শুদ্ধ তেরসকে দৈনিক পাঠ করা নিয়মিত কোরআন বিশুদ্ধ অর্থ তো কোরআন আমল করা কোরআনের আমল কোরআনের জিন্দগি করা কোরআন দাওয়াত তবলিক কোরআন দাওয়াত তবলিক মানে যা কোরআন প্রতিভা তাদের পড়াশোনা করে মানুষের কারে হাফেজ মসজিদের কম আছে কদিন কোরআন পড়তে জানে কদিন কোরআন চলে কজন অর্থ জানে মিনিং বুঝি আমরা তফসিল বুঝি কজন আছে আমরা যে কোরআনের আমল এর মানে যদি ধরি চার পঁচিশে একশো পঁচিশ মার্ক নিয়ে সারা জিন্দগি শেষ তুমি মাথায় বাথরুমে যাবে কিনা যাবে না এ নিয়ে খুব ব্যস্ত খাওয়া দাওয়ার কিছু সুন্নত নিয়ে ব্যস্ত ফজিলত নিয়ে ব্যস্ত ফজাইনি ও তহিদ কাকে বলে যায় না বোঝায় না সেই কাকে বলে ফাউন্ডেশন যেটা আঁকি না কিচ্ছুই যায় না বোনাস নিয়ে ব্যস্ত বেসিক না খেলে বোনাস আছে কি এত নাকি এত এত নাকি এত নাকি কিসের আমারটা ঠিক থাকবে নাকি আমি বলি যে ঠিক আছে আপনি বড় একটা চাকরি করেন রমজান মাস চলে গেলেন মক্কার মদিনা বেতন যেহেতু ঈদ করবেন বেতনের আগে চলে এসে বললেন জামাইটা দিয়ে দাও ক্যাশেরকে বাকি অ্যাকাউন্টে জামার বোনাসটা দিয়ে দাও বলে স্যার আপনি ছুটিও নেন নাই দরখাস্ত করেন না অ্যাবসেন্স কিছুই তো আপনার উপস্থিত না কি করবো আপনার কয়েকবার আমি ঈদ করবো না মক্কা মদিনা থেকে ফিরাইছি ঈদ করো আমার পয়সাটা দিয়ে দাও বোনাস আমি কি মনে কি চাইছি বেসিক চাইছি বেসিক না হলে বোনাস এই কথা থেকে আপনার জানা নাই সারা জিন্দগি বোনাস নিয়ে ব্যস্ত বেসিক নাই কিসের বোনাস বোনাসটা পাবেন কিসের ভিত্তিতে বেসিক থাকলে না তবে তবে বুঝেন না তাহলে বিপুল আপনি শিরিক বুঝেছেন তাহলে শিরিক সব একাকার করে দিয়েছেন সুন্দর বেদাত একাকার করে দিয়েছেন আপনি ইমান একাকার করে দিয়েছেন কিসের ফজল কিসের বোনাস করবেন সারা ওই শয়তান ও ছোটখাটো বিষয় নিয়ে ব্যস্ত রাখে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিভক্ত রাখে এটা তো একটা না নেওয়ার জন্য ভয় দেখাই তো ভয় করে ঠিক আছে আমি শয়তান তাহলে শয়তান করবে কি তাকে চেষ্টা করবে ভয় দেখাবে মানুষ দিয়ে অথবা যে মানুষের যে তাকে ভয় দেখানোর চেষ্টা করবে যাতে করে সে সঠিক দিন থেকে ফিরে আসে যাতে করে সে গান যেতে বাধ্য হয় কয়টা হলো ছয়টা সাত নম্বরে ছুটে গেল আবার একটু গুণে আপনার সেরে না পারলে বেদা না পারলে না পারলে সুবিধা বারবার করা ছোটখাটো বিষয়ে ব্যস্ত রাখবে গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করবে আর তখন কথা যাই হোক c'è Cioè, non l'hai pensato, non lo penso, perché alla luce così. اللهم صل وسلم على نبيك محمد وعلى Oh. Cioè, কিন্তু ওই আর ফেরেস্তার যুদ্ধ চলে যদি আপনি ভালো কাজ করেন তখন ফেরেস্তা বন্ধু জয়যুক্ত হয়ে যায় এবং আপনাকে সাহায্য করে ভালো কাজ করতে আমরা ভালো লাগে আর যখন পাপের কাজ অন্যায় করেন তখন শয়তান বন্ধু ও হয় জয়যুক্ত হয়ে যায় তখন আপনার শুধু খারাপ করতেই ভালো লাগবে খারাপেই আপনার মজা পাবেন ভালো যেন ঘৃণাই লাগবে এমন মানুষ আছে না দেখবেন যোগে ভালো এত মজা লাগে করে মানে ও এত তৃপ্তি পায় কিছু মাস সে খারাপ পাঠ করে শয়তানি করেই সে মজা এই জন্য শয়তান আপনার কি বলবেন তার সব আগামীকাল পরে ভালো কাজ পরে মন্দ কাজ ছাড়ো পরে এরপরে দেখা যায় ভালো কাজ থেকে সে দূরে সত্যি সত্যি মন্দ কাজ একেবারে গভীর আর শয়তান এইভাবে তাকে আশা আশা দিয়ে দিয়ে একদিন তার জীবন ভাই বের হয় একেবারে চলে যায় না এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষকে জানেন মরে যাওয়ার সাথে সাথে তাদের পাপ গুলো মারা যায় মরে যায় নেকি গুলি কি থাকে যা থাকে এমন মানুষ চেষ্টা করে মরে যাবে পাপের সব মরে যাবে পাপে দাপন হবে পাপ সব দাপন হয়ে যাবে আর এই পাপের ভাগ আপনাকে কবর থেকে আর নিতে হবে সবচেয়ে জঘন্য ব্যক্তির বিপরীত যে মরে যায় তার নেকি গুলি বন্ধ হয়ে যায় কিন্তু পাপ গুলি কি জারি থাকে সুদ খাওয়া শিখেছে ঘুষ খাওয়া শিখেছে বেডি খাওয়া শিখেছে চুরি করা শিখেছে মিথ্যা করা শিখেছে প্রতারণা করা শিখেছে গোধা পাওয়া শিখেছে শয়তানের বাদ জন্য যত পাপ যত সাকরিদ বানাইছে সমস্ত সাকরিদে যা করবে যত পাপ হবে ওস্তাদের মাথায় সমান পৃথিবীতে যত হত্যা খুন হবে সবার খুনের সমান পাপ কাবিলের ঘাড়ে কারণ সে সর্বপ্রথম খুন তার ভাইকে করেছিল من سنة من سن سنة سيئة سيئة فعليه فعليه وزرها وزر من عمل بها ولا ينقص من من أجورهم شيء أو من أجورهم شيء এই জন্য বন্ধুরা শয়তান আমাদেরকে এইভাবে পথ ধরে ওর পথে নেওয়ার চেষ্টা করবে ওরা تتخذوا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তার পথ এই পথগুলো তার এটি তার বর্তমান আল্লাহ আলমিন আমাদেরকে শয়তানের পথ অনুসরণ করা থেকে হেফাজত করুন শয়তানের পথভ্রষ্ট পথ থেকে আমাদেরকে মুক্ত করুন আমি আমাদের দেশের জুমান নামাজ যেভাবে পড়া হয় প্রথম বৈশাখ দিল তারপর আর একটা দিল এইভাবে পড়া বেদার খুরবা মানে কি ভাষণ খুরবা মানে ভাষণ বক্তব্য ভাষণ কি দিয়ে হবে আপনারা এখন মনে করেন বাংলা ভাষা ভাষা আমি আরবিতে বক্তব্য দিয়ে বুঝবেন শুরু করেছিলাম সারা বাংলা আরবি বলবো কি বুঝবেন তাহলে খুদ্ বাবা আরবিতে কিছু বুঝলেন না সবচেয়ে দুঃখজনক হলো সত্য চার ইমামের মধ্যে ইমাম আজ রহমানিক রহমতুল্লাহর কাছে নিজের ভাষায় খুদবা দেওয়া যায় অন্য তিন মামের কাছে অন্য ভাষায় খুদবা দেওয়া যায় না দুঃখজনক সত্য তার অনুসারে আমরাই বাংলাতে খুদবা দেওয়া মনে করি ঠিক না আল্লাহ নবী দিয়েছেন একটা দিয়ে বসে ঠিক না তাহলে আপনি যেটা বয়ানের দাবি আবার দিচ্ছেন সেটা তো আলোচনা ভাষণ তিনটা হয়ে গেল বিপরীত হলো না হলো হয়ে গেল জাতির কাছে আমি রাসুল পাঠিয়েছি নিজের ভাষায় পাঠিয়েছি ছিলেন আরবি ভাষাভাষী মাত্র চারজন এক লক্ষ চব্বিশ হাজার মধ্যে মাত্র চারজন আরবি ভাষাভাষী বাকি সব নানা কোরআন ছাড়া অন্য কোনো আসমানে কিন্তু আর ভাষা ছিল তাহলে আমি ভাষণ দিলাম আপনি বুঝলেন না ঘুমাইলেন এত হয় না আল্লাহ নবী আলাইসালাম খুদ্বার আগে হালাকা করা বসা আলোচনা করা পছন্দ করতেন এই জন্যে বাংলা ভাষায় খুদ্া দেওয়া যাবে না এই মনে করে যে খুদ্বাটাও একটা কি সলাতের অংশ দুই রাখা খুদ্া হলো দুই রাখাতের আর দুই রাখাত হলো সাল এরকম যারা ভাবেন মনে করেন এটাও ঠিক না তবে তাদের সাথে ঝগড়া করার কিছুই নেই এমন ভাবাটাও ঠিক না কারণ জুমার নামাজ একটা স্পেশাল নামাজ জুমার নামাজটা স্পেশাল নামাজ যদি জুমার দিনে ঈদ হয় জুমার নামাজ পড়ার দরকার নেই যারা পড়বে ঈদ পড়বে কারণ জমায়েত একটা বড় ধরনের ঈদে হয়ে গেছে এইভাবে জুমার মনে করি আমি একজন খতিব খুদবা দিচ্ছেন তার রুজু নষ্ট হয়ে গেল খুদবা হবে না তাদের কাছেও খুদবা হয়ে যাবে নামাজ যদি হয় নামাজের অংশ উঁচু ছাড়া করে চলে একজন খাতিব কথা বলেন না কথা বলেন না নামাজে কথা বলা যায় একজন খতিব আল্লাহ কথা বলেছেন একজন লোক এসে নামাজ না পড়ে তাহিয়াত মসজিদ না পড়ে মসজিদ আল্লাহ নবী খুব দিচ্ছে মসজিদ নবীতে বলে তুমি সালাত আদায় করছো না খুব সাল্লি রাখাতে দুই রাখাত মসজিদ এবং ঘোষণা করলেন ইজা দাখালা আহল মসজিদা ওয়াল ইমাম ইয়াখতুব في رواية يوم الجمعة فلا يجلس حتى يركع ركعتين ولا تتزوج فيه جمعة دي الإمام قدوات أبو مسلم ونشكر لي دي ركعت نماز أو ركعت نعم وجه نعم وجه এবং তাকে উঠিয়ে নামাজ পড়ালে এখান থেকে কোনো কোনো বলছে যে সেটা অজিব না হলে অজিব কেউ কেউ বলছে সবাই না বৃষ্টি এরপরে জুমাই ভেসে আর বন্ধ হয়ে কথা বলা কথা বলা যায় জুমার নামাজকে জোহরের একটা অংশ মনে করে আবার একটা দল আছে যে জুমার পরে আবার জুমার পরে যদি না হয়ে থাকে ওয়ের কথা আলা করলে হা আমরা বলবো যে খোদ্া যেটা ভাষণ যেটা সেটা ইমাম আজম হানিফুর রহমতুল্লাহ কাছে নিজের ভাষায় এটাই হলো তারপর যারা করছেন না এই ঝগড়া করার কিছু যারা সঠিক আমল করছে ভালো আলহামদুলিল্লাহ আরেকটা প্রশ্ন লাস্ট শিরকে এবং কুকুরের মধ্যে পার্থক্য কুফরটা আলোচনা কুকুর মানে অস্বীকার করা শিরিক মানে কি আল্লাহ সৈকাকে স্বীকার করা তাহলে প্রতিটি কাফের মুশ্রিক হতে পারে প্রতিটি মুশ্রিক কাফের হতে পারে কিন্তু প্রতিটি কাফের মুশ্রিক না হতে পারে সে আল্লাহকে অস্বীকার করে কিন্তু আল্লাহ সঙ্গে শরিক করে যে শিরিক করে সে কুপুরি করে কোনো সময় শিরিক করা মানে অস্বীকার করা অস্বীকার মানে প্রতিটি মুশ্রেক কাফের বা প্রতিটি কাফের মুশ্রেক নাও হতে পারে পার্থক্য আছে এটা আলোচনা করলে আমরা খুব সহজ করে বলার চেষ্টা করি কারণ দলিল তো দলিল দিয়ে কথায় সহজ করে বোঝার চেষ্টা করি আপনারা চেষ্টা করবেন আল্লাহ আলমিন আমার শহীদ আমাদের إنه يدعو حزبه ليكون أصحاب ليكون أصحاب الس- لأصحاب السعيد الله বলছেন কি فاتخذوه عدوا শয়তান তার বন্ধুদেরকে ডাকে জাহানে বানানোর জন্য তোমরা দুশ্মন বানাও খবর দাও। ওদের চরম শত্রু তোমার তাই শয়তানের পরিচয় আমাদের জানা দরকার এবং তার কার্যক্রমগুলো কি সে থেকে আমরা কিভাবে বাঁচবো আহ, সবচেয়ে আল্লাহর কাছে আশা প্রার্থনা করা শয়তানের প্রবণতা এবং তার সারাবি থেকে এইভাবে জানাতে ছিলেন তখন প্ররোচনা তো ও জানাতে কি হবে কি হলে ঢুকেছে তো আমার জানা নেই রাসুলকে সাহাবাহিক জিজ্ঞেস করেন আপনি জিজ্ঞেস করেন আল্লাহ বলে দেননি তো আপনার কি প্রয়োজন এটা একমাত্র উত্তর এটা এটাই আমাদের মত এই যে আমরা একটু প্রশ্ন করি এই প্রশ্নটা মনে করেন করলাম না জানলাম না আমার সমস্যা আছে জিজ্ঞেস তাহলে আমরা এখন বলবো যে সমস্ত প্রশ্নগুলি তাহলে কেমন আমরা ব্যাখ্যা করেছেন বলেছেন আমি প্রয়োজন সাধারণ মানুষের কোনোই প্রয়োজন নেই যে প্রশ্নটা আখেরাতে হবে না আমলের প্রিয় হবে না করতে হবে মাথায় জাগতে থাকবে না খারাপ সাবেক করেন নাই কেন করেন নাই সাবেক বুঝছেন না ঢুকতে হয় কেমন ঢুকলো কী আকাশ দেব না এই জন্য বন্ধুরা আমাদের খুব সামান্য মানুষ ছিলেন তাদের ভাষায় নাজিয়েছে রাসুল বলছে স্বীকৃতি পাচ্ছে এত প্রশ্ন এত অনেক আছে হিকমত হিকমত হলে করবে না আমি তাই মোসা যুগে একজন মানুষ একজন ভাতিজা চাচাকে হত্যা করে আর গ্রামে ফেলে দেয়া সকালবেলা কয়েক বড় হত্যা করছে বিপদ মুসার কাছে এসে বলছেন যে আমাদের একটু ফাইসাল পরে তাহলে আপনাকে একটু গামি জয় মানে মরে গেছে একটা গাড়ি জয় প্রশ্ন কি সম্পর্ক এই প্রশ্ন ওই প্রশ্ন সেই প্রশ্ন যত প্রশ্ন তত বেশি কঠিন কঠিন হয়ে গেল তাদের জন্য এমন গ্রামের কথা বললে গোল্ডেন কাজে পাইতে তাদের গ্রামের ওজনে সর্বাংশ হলো এটা যে কোনো গাড়ি জয় করলে ওদের কথা হলো মরে গেছে একজন আর টাকা আমি জবাই করে ফায়দা কি আর তো ক্ষতি হিকমত বুঝতে চাইলে তো না আপনি সবকিছুই হিকমত বুঝবেন আর কিছু আছে না খালি হিকমত বুঝবে আর কি বানিয়ে বানিয়ে হিকমত বলে ফতরুল্লাহ হাকিম সাহেব এই জন্য আমরা বলবো যে ধর প্রশ্ন মানুষ মানে তাকে করছি ছোট করতেছি না এই ধরনের প্রশ্ন প্রয়োজন যেটার মধ্যে জানেও কি ফায়দা না জানে কি ক্ষতি কিছু সাত প্রকার হুজুর আছে এক প্রকার পাবলিক হুজুর আমরা সবই হুজুর মনে করেন সব আমাদের সাথে পানি কি বলে হোমিওপ্যাথি ডাক্তার করে দুই মাসে তিন মাসে চার মাসে ট্রেনে তাও লেখে ডাক্তার বিদেশ যান তো আমেরিকায় যান ডাক্তার বছর পড়তে হয় আপনার এমবিবিএস স্পেশালি তো কি করতে হয় ডাক্তারি পড়ার আগে আবার চার বছর পড়তে হয় মানে পুরো দেখা যায় ওদের পড়তে গিয়ে তেরো বছর লাগে শুনেছি বাস্তবতায় কমবার বিষয় আমরা তো দুই মাসে তিন দিন উঠলে কিনতাম ডাক্তার হব কথা হচ্ছে কিন্তু আমরা তো এমন দেশের মানুষ সবকিছুই চলে আল্লাহ অনেক খরচ করলাম সুবাহ আসসালামু আলাইকুম